السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের জানাচ্ছি বিশেষভাবে আমন্ত্রণ হাদিসের কাহিনী অনুষ্ঠানে পূর্বে সহিহুল বুখারির এ সুন্দর চমক চমৎকার একটি কাহিনী আমরা শুনছিলাম ফেরেস্তাগণ রাসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে তার একটি দৃষ্টান্ত তারা বর্ণনা করলেন একটি উপমা তারা তুলে ধরলেন সে উপমা হচ্ছে কোনো একজন ব্যক্তি তিনি কি করলেন একটি সুন্দর ঘর তৈরি করলেন ঘর তৈরি করার পর সেই ঘরের ভিতরে অনেক কিছু খাওয়া দাওয়ার আয়োজন করলেন অতপর একজনকে বাইরে প্রেরণ করলেন সেই ঘরে এসে খাওয়া দাওয়ার জন্য দাওয়াত দেওয়ার জন্য একজনকে বাইরে প্রেরণ করলেন যারা সেই দাওয়াতদাতার আহ্বানকারীর দাওয়াতকে কবুল করবে কবুল করে সেই ঘরে আসবে তাদের পক্ষেই ঘরে প্রবেশ করা সম্ভব হবে এবং দাওয়াত খাওয়া সম্ভব হবে আর যারা সেই দাওয়াত কবুল করবে না তাদের পক্ষে ঘরে আসাও সম্ভব নয় এবং দাওয়াত খাওয়াও সম্ভব নয় এর দৃষ্টান্ত দিতে গিয়ে বললেন যে এটা হচ্ছে যেন মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামের দৃষ্টান্ত আল্লাহ আলা তিনি একটি ঘর তৈরি করেছেন সেই ঘরটির নাম হচ্ছে জান্নাত আর সেই জান্নাতের ভিতরে যত ধরনের ভোগ বিলাস আরাম আয়েসের বিষয় রয়েছে সব কিছু আল্লাহ সুবাহানহতালা প্রস্তুত করে রেখেছেন আল্লাহ সুবাহানহতালা আরেকজন দাওয়াতদাতা হিসাবে আহ্বানকারী হিসাবে প্রেরণ করেছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামকে যারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দাওয়াত কবুল করবে মোহাম্মদ সাল্লাহ ইসলামের ডাকে সাড়া দিবে তাদের পক্ষে সম্ভব হবে জান্নাতে প্রবেশ করা এবং জান্নাত থেকে জান্নাতে প্রবেশ করলেই জান্নাতের সেই উপভোগীয় বিষয়গুলি উপভোগ করা সম্ভব হবে হাদিসের শেষে বলছেন সুতরাং যে মোহাম্মদ সাল্লামের আনুগত্য স্বীকার করবে সে যেন প্রকৃতপক্ষে আল্লাহর আনুগত্য স্বীকার করেছে আর যে মোহাম্মদ সাল্লাহ আলি অবাধ্য হবে সে যেন প্রকৃতপক্ষে আল্লাহ সুবাহানব তালারই অবাধ্য এরপরে বললেন ওয়া মোহাম্মাদুন সাল্লাহ আলী ওসাল্লাম ফারুকুন বাইনান্নাস মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিশাল মানব গোষ্ঠীর মাঝে তিনি যেন একটি পার্থক্য সৃষ্টিকারী মাত্র তা কি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পার্থক্য করে দিচ্ছেন কে হবে জান্নাতি আর কে হবে জাহান্নামি কে হবে সফল আর কে হবে ক্ষতিগ্রস্ত কারণ যারাই মোহাম্মদ সাল্লামের দাওয়াতকে কবুল করবে তারাই হবে জান্নাতি আর যারা তার দাওয়াতকে প্রত্যাখ্যান করবে তারাই হবে জাহান্নামী যারা তার কথা শুনবে তারাই হবেন সফল যারা শুনবে না তারাই হবে বিফল তারাই হবে ক্ষতিগ্রস্ত সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে মুহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম তিনিও কত সুন্দরভাবে বলেছেন সহিহুল বুখারির অন্য আরেকটি হাদিসে সাহাবি আবু হুরাইরা রদি আল্লাহ তাল আনহু তিনি বর্ণনা করছেন রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন কুল্লু উম্মাচি ইয়াদখুলুন আল জান্না ইল্লা মান আবা কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান ইয়াবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা রাওয়াহু আল বুখারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুন আল জান্নাহ আমার উম্মতের সকল ব্যক্তিরাই জান্নাতে প্রবেশ করবে সুবহান আল্লাহ তারপরে বললেন আবার মান আবা তবে যারা অস্বীকৃতি জ্ঞাপন করেছে যারা আমার দাওয়াতকে কবুল করেনি যারা আল্লাহর নির্দেশকে গ্রহণ করেনি তারা ব্যতীত সকলেই জান্নাতে প্রবেশ করবে সাহাবাই কেরামগঞ্জ জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল সাল্লাহাম কারা আবার অস্বীকৃতি জ্ঞাপন করেছে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন মান আতা আনি দাখালাল জান্না যে ব্যক্তি আমার অনুসরণ করে চলে সেই জান্নাতে প্রবেশ করবে ওয়ামান আসানি ফকাদ আবা আর যে আমার অবাধ্য হবে আমার অনুসরণ করবে না ফকাদ আবা সেই যেন প্রকৃতপক্ষে অস্বীকৃতি জ্ঞাপন করেছে সে আমার ডাকে সাড়া দেয়নি সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং এ হাদিস এ কাহিনী আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছে আমরা যদি আল্লাহ সুবাহ তৈরি করা সেই জান্নাত পেতে চাই তাহলে আমার জন্য আমাদের জন্য ভিন্ন ব্যক্তি কোনো অনুসরণ করার সুযোগ নেই কোনো নেতারও নয় কোনো নেত্রীর নয় কোনো বুজুর্গেরও নয় কোনো গাউস কুতুবেরও নয় কোনো মুফতি মহাদ্দেশেরও নয় আপনি মুসলিম হিসাবে অনুসরণ করবেন আপনার নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের হ্যাঁ আলেম সমাজের মাঝে আলেম সমাজের মাধ্যমে আপনি সহযোগিতা নিতে পারেন কিন্তু এমনটি কখনো হতে পারে না যে আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণকে প্রত্যাখ্যান করে উপেক্ষা করে অন্য কোনো আলেমের দেওয়া নিজস্ব মন নিজস্ব মত নিজস্ব চিন্তা নিজস্ব কথা সেগুলি আপনি যদি অনুসরণ করতে চান তাহলে আপনি যত বড়ই বুজুর্গিগিরি দেখান না কেন নিজের আপনার পক্ষে কখনো জান্নাতে যাওয়া সম্ভব নয় আপনার পক্ষে কখনো রাসুলের অনুসারী বলে দাবি করা সম্ভব নয় আপনার পক্ষে কখনো আল্লাহ সুবাহানা হুয়া তালার আনুগত্য স্বীকারকারী বলেও দাবি করা সম্ভব নয় সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং আল্লাহ সুবাহানা হাত আমাদেরকে এ কাহিনীর মাধ্যমে তার ফেরস্তাদেরকে প্রেরণ করে এ কাহিনীর মাধ্যমে আল্লাহ সুবাহানা হাত আলা আমাদেরকে স্পষ্ট করে দিলেন আমরা যেন আমাদের জীবনে সর্বক্ষেত্রে মুসলিম হিসাবে একমাত্র মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম এবং তার নির্দেশে খোলাফায় রাশিদিন সাহাবাই কেরাম তাদেরকে আমরা সঠিকভাবে অনুসরণ করে চলি কারণ নবী সাল্লাহ আলহিহসাল্লাম তাকেই আল্লাহ সুবাহানুভালা দিন প্রচার প্রসার ও বিকাশের জন্য নির্বাচিত করে তাকেই প্রেরণ করেছেন উদাহরণস্বরূপ ধরে নিন আমরা বলতে পারি আপনি একটি বড় ধরনের অট্টালিকা ভবন তৈরি করতে চাচ্ছেন আর এই ভবন তৈরির জন্য আপনার সেই ইঞ্জিনিয়ার বা তারা সে কী করলেন তারা আপনাকে এই ভবন কোন অবকাঠামো অনুযায়ী নির্মাণ করবেন কি সিস্টেমে আপনি নির্মাণ করবেন যেন এটি নিখুঁত হয় নির্ভেজাল হয় সুন্দর হয় এবং স্থায়ী হয় সেই ক্ষেত্রে ইঞ্জিনিয়ার সাহেবরা কী করলেন তারা একটা আপনাকে ড্রয়িং তৈরি করে দিলেন একটা প্ল্যান তৈরি করে দিলেন কিন্তু আপনি ভবন নির্মাণের সময় সেই ইঞ্জিনিয়ারের সেই ড্রয়িংকে সেই প্ল্যানকে আপনি ফলো করলেন না আপনার ইচ্ছা মতো আপনি খেয়াল খুশি মতো যদি এই ভবন নির্মাণ করে থাকেন সেই ভবন নির্মাণে সেখানে যে নির্মাণ সামগ্রী যদিও আপনি প্রয়োজনেরও বেশি দিয়ে থাকেন তাহলে যে সেই জিনিসটি সেই ভবনটি খুব সুন্দর হবে এটি কখনো নয় এ ভবন দেখবেন কোন দিন ধসে যাবে এ ভবন দেখবেন কোন দিকে আরও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এ ভবন আপনার তখনই কাজে আসবে তখনই আপনি এ ভবন উপকৃত হবেন এবং এই ভবনটি সুন্দর হবে যতক্ষণ আপনি সেই ভবন যারা বিশেষজ্ঞ তারা আপনাকে যেই প্ল্যান তৈরি করে দিয়েছেন তারা আপনাকে যে ড্রয়িং তৈরি করে দিয়েছেন সেই অনুযায়ী সেই মাপকাঠি অনুযায়ী যখন এই ভবনটিকে নির্মাণ করবেন তখন এটি হবে আপনি সফল হবেন সার্থক হবেন এ ভবন পেয়ে ঠিক একই বিষয়টি আপনি মেনে মনে করুন আল্লাহ সুবাহ আপনাকে আবাদত করার জন্য সৃষ্টি করেছেন কিন্তু আবাদত আপনি কিভাবে করবেন আপনার ইচ্ছা মতো আবাদত করবেন এই সুযোগ আল্লাহ সুবাহ দেননি আল্লাহ রাবুল আলমিন আপনাকে ছেড়ে দেননি যে যার যেমন মন চায় তেমনই আবাদত করবে তা না আল্লাহ যেমনই ভাবে তার আবাদত করার জন্য তার আবাদত শিক্ষা দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবী ও রাসুল প্রেরণ করেছেন সর্বশেষ নবী রাসুল হিসাবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামকে আল্লাহ সুবাহানহতালা প্রেরণ করেছেন শুধু তার নাম উচ্চারণ করে তার উপর আমরা দরুদ পেশ করব এজন্য নয় বরং তাকে প্রেরণ করেছেন তার কাছ থেকে আমরা এবাদত শিক্ষা নিব তার কাছে আমরা আল্লাহর দিন শিক্ষা নিব তিনি যেভাবে আমাদেরকে দিন শিক্ষা দিবেন সেভাবেই দিনকে আমাদেরকে গ্রহণ করতে হবে তিনি যেভাবে আমাদেরকে আবাদত শিক্ষা দিবেন সেভাবে আমাদেরকে আবাদত করতে হবে যদি তা না করি তাহলে কখনো আমাদের এই আবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার আশা করা যায় না কখনো আল্লাহ সুবাহানুয়া তালার ভালোবাসা বা প্রিয় হওয়ারও আশা করা যায় না যেমন এভাবে আল্লাহ সুবাহানুয়া তালা সুরা আল ইমরান এর একত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন হে নবী তুমি ঘোষণা দিয়ে দাও কি قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম হে নবী তুমি তোমার উম্মতকে জানায় দাও ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমাদের করণীয় কি ফাত্তাবিউনি তোমরা আমার অনুসরণ করো আল্লাহ সুবাহ নবী সাল্লামকে বললেন তুমি বলে দাও তোমার উম্মাদকে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে পেতে চাও আল্লাহর প্রিয় হতে চাও তাহলে তোমাদের একটি পথ সেটি হলে ফাত্তা বেউনি তোমরা আমার অনুসরণ করো সুতরাং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ করে আপনি আবাদত করবেন না আর আল্লাহর কাছে প্রিয় হতে চাইবেন তা অবাস্তব অসম্ভব তা কখনো সম্ভব হতে পারে না আজকে আপনি বা আজকে আমরা আফসোসের সাথে বলতে হয় মুসলিম উম্মা বিভিন্ন চিন্তার বিভিন্ন পথে আমরা আজকে যেন ছড়িয়ে গেছি সকলে এক একটি তৈরিকা তৈরি করে নিয়েছি সকলে এক একজন পীর মুর্শেদ গ্রহণ করে নিয়েছি আর সবাই মনে করছি যে আমাদেরকে এরা জান্নাতের দিকে নিয়ে যাবে জেনে নিন কোনো সন্দেহ নেই এ কাহিনী এ হাদিস আপনাকে স্পষ্ট করে দিচ্ছে আপনার পীর মুর্শিদ যদি মোহাম্মদ সাল্লাহ আলহিহসাল্লামের হুবহু অনুসরণ করে না চলে এবং আপনাকেও সেই পথে অনুসরণ করার নির্দেশনা না দেয় তাহলে আপনার পক্ষে আল্লাহর কাছে প্রিয় হওয়া আল্লাহর জান্নাত পাওয়া কখনো সম্ভব নয় কারণ আল্লাহ সুবাহ মোহাম্মদ সাল্লাহ প্রেরণ করেছেন জান্নাত পাওয়ার জন্য আল্লাহ সুবাহ মোহাম্মদ সাল্লাহ প্রেরণ করেছেন আল্লাহর প্রিয় হওয়ার জন্য অন্য কোনো পীর মশাইককে নয় অন্য কোনো বুজুর্গকে নয় অন্য কোনো অলিয়া উলিয়াকে নয় অতএব আপনার সেই প্রিয় ব্যক্তিকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে মিলিয়ে নিতে হবে যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নীতি আদর্শে আপনার সেই প্রিয় ব্যক্তি আপনাকে গাইড দিয়ে থাকে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই আর যদি আপনার সেই প্রিয় ব্যক্তি আপনার ভক্তি শ্রদ্ধার পাত্র মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের নিয়ম নীতি অনুযায়ী আপনাকে গাইড না দেয় তাহলে জেনে নিন কোনো সন্দেহ নেই কোশ্চিন কালেও আল্লাহ সুবহানা হাত তালা যেই জান্নাত তৈরি করে রেখেছেন এবং মোহাম্মদ সাল্লামকে সেই জান্নাতের পথে নেওয়ার জন্য প্রেরণ করেছেন আপনার ওই মুর্শেদের অনুসরণ করে সেই জান্নাতে যাওয়া সম্ভব নয় সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদেরকে মনে রাখতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি সেই চোদ্দশত বছর আগে নবতে রেসালত পেয়েছেন তার সেই যুগটি শেষ হয়ে গেছে এমনটি কখনো নয় বরং তার যুগে যেমনইভাবে যারা ছিলেন তাদেরকে অনুসরণ করার বিষয়টি ছিল নব মোহাম্মদ সাল্লা সাল্লামের নবতের সালাত হচ্ছে কিয়ামত পর্যন্ত তারপরে আর কোনো নবী আসবে না তারপরে কোনো রাসুলের আগমন ঘটবে না তিনি হলেন সর্বশেষ নবী সর্বশেষ রাসুল সুতরাং কেয়ামত পর্যন্ত প্রতিটি মানুষকে মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম এর অনুসরণ করেই চলতে হবে এ কাহিনী আমাদেরকে সেই কথাই স্মরণ করে দিচ্ছে সেই শিক্ষায় আমাদেরকে দিচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম তিনি যেন মানুষের মাঝে পার্থক্য সৃষ্টিকারী কে জান্নাতি আর কে জাহান্নামি এ নির্ধারণ করবেন মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম অন্য কোনো ব্যক্তি নয় তা কীভাবে আপনি পৃথিবীর সকলেরই যদি অনুসরণ করে চলেন আর মোহাম্মদ সাল্লাহ ইসলামের অনুসরণ যদি সঠিকভাবে না করেন তাহলে আপনার পক্ষে জান্নাতি হওয়া সম্ভব নয় বরং পৃথিবীর সকলের যদি অনুসরণ না করেন আর মোহাম্মদ সাল্লাহ সঠিকভাবে আপনি অনুসরণ করেন তাহলেই আপনার পক্ষে সম্ভব হবে জান্নাতি হওয়ার জান্নাতের পথে চলার সুতরাং সুপ্রিয় দর্শক শ্রোতা এ কাহিনী আমাদেরকে স্মরণ করে দিচ্ছে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের পথে আহ্বানকারী হিসাবে প্রেরিত হয়েছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী আমরা নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম এর অনুসরণ করে আমাদের জীবনকে আমাদের আদর্শকে আমাদের স্বভাবকে সুন্দরভাবে গড়ে তুলে আমরা জান্নাতের পথে যাওয়ার চেষ্টা করব আল্লাহ সুবাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক শ্রোতা সেই সাথে স্মরণ করে দিতে চাই এর অর্থ এই নয় যে নবী সাল্লাহ আলী হোসাল্লামের এই অনুসরণ করব খোলাফায় রাশেদিন সাহাবাই কেরামের নয় তা কখনো নয় এ ভুল বোঝার কোনো সুযোগ নেই বরং নবী সাল্লাহ আলী হোসাল্লামের নির্দেশে আমরা খোলাফায় রাশেদিন সাহাবাই কেরামদেরও সম্মান শ্রদ্ধা এবং অনুসরণ করব। এটা রাসুলসাল্লামের নির্দেশে ভিন্ন কোনো নির্দেশের প্রয়োজন হয় না আল্লাহ সুবাহ এবং তার রাসুলের নির্দেশেই আমাদেরকে খোলাফায় রাশেদিন ও সাহাবাই কেরাম তাদেরকেও শ্রদ্ধা সম্মান এবং অনুসরণ করে চলতে হবে সুতরাং ইসলামের এই সুন্দর সরল পথ আমাদের পক্ষে তখনই অবলম্বন করা সম্ভব হবে যখন আমরা আল্লাহর কিতাব আল কোরআনুল করিম এবং রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম এর সন্না তার সহি হাদিস দুটোকে সাহাবাই কেরামগণ যেভাবে বুঝেছেন যেভাবে গ্রহণ করেছেন সেইভাবে গ্রহণ করে যখন আমরা এই পথে চলতে পারব তখনই আমরা নিজেদেরকে সফল নিজেদেরকে কামিয়াব বলে আমরা আশা করতে পারব সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন পার্থিব জীবনে বহু মতাদর্শ আমরা পেতে পারি বহু মত পথ বহু দিন ধর্ম থাকতে পারে কিন্তু জেনে নিন কোনো সন্দেহ নেই আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন ধর্ম একটি সেটি হলো ইসলাম আর সেই ইসলামে আপনাকে মেনে চলতে হবে ইসলাম যিনি নিয়ে এসেছেন যার মাধ্যমে ইসলাম বিস্তার ঘটিয়েছেন আল্লাহ সুবাহ তিনি হলেন আমাদের প্রিয় রাসুল মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম আমরা যেন বাস্তবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ করে ইসলাম মেনে চলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন ও সাল্লাহ তালা নবীন মোহাম্মদ আলা আলী ওসাহাবি আজমাইন সুহান আল্লাহুম্মা ও হামদিকা আশহাদু আল্লাহ ইলাহ ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Oh.